তাহলে ধুব মহারাজকে বললেন ধুব মহারাজকে বললেন তুমি আমি এসে গেছি তুমি আবার বর প্রার্থনা করো বলে আমার আর বরের কোনো প্রয়োজন নেই কেন প্রথমে আমি তো ভজন শুরু করেছিলাম শুরু করার সময় আমার অভিলাষ ছিল যে আপনাকে আমি লাভ করব আপনার আপনাকে দর্শন করব করে আপনার কাছে কিছু চাইব কিন্তু এখন আমার তো আপনাকেই পেয়ে গেছি আর তো কোনো কিছু দরকার নেই সর্বচাহিদার যে মূল আপনি আপনাকেই তো পেয়ে গেছি স্থান অভিলাসিং তপস্যা স্থান অভিলাষ করে তপস্যায় স্থিত হয়েছিলেন ধ্রুব মহারাজ ত্বম প্রাপ্তবান দেব মুনিন্দ গুজ্জম কাচন বিনিন্ন কাচন বিচ্ছিন্ন নৌপি দিব্যরত্নম ত্বম প্রাপ্তবান দেব মনিন্দু Gujjam. স্বামীন kitatosmi বরম na jache. He স্বামী আমি কৃতার্থ হয়ে গেছি আর বরের দরকার নেই ভগবান বলছে তা তো হবে না আমি এসছি তোমার কাছে তোমাকে কিছু নিতেই হবে না প্রভু আমার আর নেওয়ার কোনো ইচ্ছা না নিতেই হবে তোমাকে এইভাবে যখন ভগবান বলছেন না তোমাকে নিতেই হবে আমি এসছি যখন তোমাকে তোমার নিতেই হবে তখন ভগবান তাকে বোঝালেন তুমি এক কাজ করো এই সমস্ত রাজ্য রাজধানী সিংহাসন এগুলো তুমি গ্রহণ করবে কিন্তু তোমাকে এগুলো স্পর্শ করবে না তুমি এগুলো আমার প্রতিনিধি হিসেবে থাকবে জগতে তুমি থাকো কত হাজার বছর ষাট হাজার বছরের মতো ধ্রুব মহারাজ রাজ্য সিংহাসনে তারপর তোমার সময় মতো তোমার বিমান আসবে তুমি জায়গা মতো আমার চরণ আমার যে পদ সেটা আর আরোহণ করতে পারবে তুমি তোমার অসুবিধা হবে না এদিকে ছেলে নিখোঁজ হয়ে গেছে পাগলের মতো অবস্থা উত্তানপাদের অবস্থা খুবই খারাপ উত্তানপাত পাগলের মতো অবস্থায় খাওয়া দাওয়া সব বন্ধ ঘুম বন্ধ পাগল হয়ে গেছেন একটা বাচ্চা ছেলে আমার কোলে উঠতে চাইলো আমিও কীরকম লজ্জা ধিক্কার আমার নিজেকে সামান্য স্ত্রীর জন্য আমি তাকে এরকমভাবে দুঃখ দিলাম আজকে ছেলেটা জঙ্গলে চলে গেছে খবর পেলাম নিশ্চয়ই তাকে বাঘভাল্লুক খেয়ে নিয়েছে হায় হায় ভগবান আমার মতো অকরুণ কেউ নেই আহা ধিক্কার দিচ্ছে এই সময় হঠাৎ একজন এসে খবর দিলেন যে রাজন ছেলে আপনার ছেলে আসছে আমার ছেলে আসছে সঙ্গে সঙ্গে পাগলের মধ্যে উঠে দৌড়াচ্ছেন সমস্ত তাকে ফিরিয়ে আনবার জন্য ধ্রুব মহারাজ ফিরছেন জঙ্গল থেকে অক্ষত অবস্থায় তাকে বাজনা দিয়ে বৈদিক মন্ত্র সমস্ত রাস্তাঘাট সমস্ত পরিমার্জন করেছেন প্রত্যেকটা বাড়ি দ্বারে দ্বারে কলা বৃক্ষ রোপণ করেছেন মঙ্গল ঘট তাকে বিভিন্ন শয্যায় পুরো নগরকে মণ্ডন করে দিলেন ছেলে আসছে আমার সঙ্গে সঙ্গে তাকে উপহার দিয়ে দিলেন যখন ফিরে এলেন একটা খুব খুব মঙ্গলময় কথা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যার ওপর ভগবান প্রসন্ন থাকেন তার বিরোধিতা করতে গেলে কাউর মঙ্গল হয় না যার উপর ভগবান প্রসন্ন যাকে কোনো মতেই আটকাতে পারবেন যিনি জগতের কাউরই কোনো অমঙ্গল করেন না তাকে অকারণে শত্রু মনে করা এর মতো দুর্ভাগ্য আর কিছু নাই সবচেয়ে বেশি দুর্ভাগ্য হলো এইটা এই জন্য এইখানে একটা সুন্দর কথা এটা চিরকাল মনে রাখতে হবে সেটা কি না যস্য প্রসন্ন যস্য প্রসন্ন ভগবান গুণৈর দেবীর হরি তসমৈ নমন্তি ভূতানি নিম্নমাপ ইব স্বয়ং যার উপরে ভগবান স্বয়ং প্রসন্ন তাকে দেবতাগণ সমেত যত আধিকারিক দেবতা আছে তারা মাথা নোয়াতে বাধ্য যেখানে স্বয়ং ভগবান তাকে কৃপা করেছেন তখন আর দেবতাগণ সব তার সাহায্য করবে যত দেবতা আছে সব সব পেছনে পেছনে থাকবে তার যেন কোনো অসুবিধা না হয় যত দেবতাগণ আছে সবাই সাহায্য করে তসমই নমান্তি ভূতানি তাকে সবাই তার কাছে মাথা নিচু করে যেমন তসমই নমন্তি ভূতানি তার কাছে বাদ কিছু থাকে না বড় বড় সব ব্যক্তি তারা মাথা নিচু করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভূপা যখন ছিলেন পরবর্তীকালে যেসব পরম মাধব গোস্বী মা বড় বড় সব মহাপুরুষ তাদের সামনে কত বড় বড় লোক এসে মাথা নিচু করেছিলেন কি জন্য এই যে এই কারণ বলছেন তসময় নমন্তি ভূতানি নিম্নমাপ ইব স্বয়ং যেমন জল কখনো ঊর্ধ্বগতি হয় না জল যেখানেই পড়বে সব সময় সে নিম্নগতি লাভ করবে জল পড়ে গেলেই খালি খুঁজবে কোথা দিয়ে কোথা দিয়ে নিচের দিকে যাবে জলের ধর্মই তাই সেরকম যার প্রতি ভগবান স্বয়ং প্রসন্ন তার প্রতি সমস্ত জগৎ আর কোনো বিদ্রোহ করতে পারবে না করলেই তার বিপদ তার প্রতি আর কি এই ধরনের অনেক শ্লোক আছে সুন্দর এসব পরে আমি আলোচনা করবো অল্পের ভোর আমি ছেড়ে দিচ্ছি উপায় নাই দৃঢ়ভাবে আলিঙ্গন করে রাজা পাগলের মধ্যে কাঁদতে কাঁদতে গিয়ে ধুবোকে কোলে নিয়ে চুম্বন করছেন আদর করছেন মস্তক শুঁকছেন তাকে নিয়ে ব্রাহ্মণ আদি সব বৈষ্ণব সাধুগণকে নিয়ে ফিরলেন বিরাট আনন্দ উৎসব হলো আহা মানে কল্পনা করা যায় ধ্রুব মহারাজ যখন সেখানে পিতার ভালোবাসা পেলেন ভগবানের সঙ্গ হয়ে যাওয়ার পথে ভগবানের যেহেতু দর্শন যে মা যা বলেছিল তাই হলো ভগবত দর্শন হলে আর কিছু অপ্রাপ্ত থাকে না সঙ্গে সঙ্গে বাবাও অনুকূল হয়ে গেল যে মাটা এত বদমাইশি করেছিল সেও আর কিছু সেরকম কিছু করতে পারছে না কিন্তু একটা ঘটনা ঘটল কি ঘটনা ধ্রুব মহারাজ এখন রাজনীতি আছেন বাবার আদর পান সব কিছুই পান বাবাই এখন রাজা আছেন হঠাৎ হলো কি উত্তম জঙ্গলে চলে গেল গিয়ে শিকার করতে কেন ক্ষত্রিয়দের শিকার করবার একটা ব্যবস্থা আছে স্বাস্থ্য অনুমোদন করেছেন শিকার করতে গিয়ে সেখানে গুজ্জকদের সঙ্গে লড়াই আরম্ভ হয়ে গেল দক্ষ যক্ষ জাগে ভগবান শঙ্করের যারা পরিকর যারা অলকাপুরিতে থাকে তাদের সঙ্গে বিরাট লড়াই হয়ে গেল ঝগড়া ধ্রুবের না জঙ্গলে সে গেছে জঙ্গলে গিয়ে কোনো কারণে তাদের সঙ্গে লড়াই হতে গিয়ে মারা গেছে কে উত্তম উত্তম মারা যাওয়াতে ভাবের ভাতৃবৎসল ধ্রুব মহারাজ চিন্তা করলেন আমার আমার ভাইকে মেরে ফেললো এই গুজ্জকগণ যক্ষগণ আমি দেখে নেব মানে ভাইকে মেরে ফেলেছে সঙ্গে সঙ্গে ক্ষত্রিয় স্বভাব সঙ্গে সঙ্গে ছুটলেন সঙ্গে সঙ্গে জঙ্গলে গিয়ে সেখানে কি করলেন গুজ্জকদের সঙ্গে তার বিরাট লড়াই হয়ে গেল এত লড়াই হাজারে হাজারে গুজ্জক মারা গেল সমস্ত কিছু তারপরে গুজ্জকদের মধ্যে কেউ কেউ পালালেন কেউ কেউ বানবিদ্ধ হয়ে পড়ে পড়লে অনেক কষ্ট ধুব মহারাজকে অনেক কষ্ট পেতে হলো বিভিন্ন রকম বান বর্ষা হচ্ছে পরে গুজ্জকের তরফ থেকে একটা অদ্ভুত মায়া বিস্তার করলো কিরকম বলছে বড় বড় পাহাড় পর্বত ভেঙে ভেঙে পড়ছে রক্তের ধারা পড়ছে ছিন্ন মস্তক গলা কেটে কেটে কোথায় কে পড়ে যাচ্ছে সব গলা কাটা কাটা মানুষ এইসব দেখতে আরম্ভ করল ক্ষত্রিয় ধর্ম স্বভাববশত ধ্রুব মহারাজ ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য ক্ষত্রিয় স্বভাববশত ভাইকে যেহেতু মেরে পেয়েছে ভাইয়ের বাৎসল্যবশত ভগবত চরণের চিন্তা থেকে কিঞ্চিত সরে গেছেন যাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো হয়েছে এগুলো কিন্তু হতো না যদি ভগবত স্মৃতিটা পুরোপুরি থাকতো ভাইকে মেরেছে ভাই বা ভক্তবৎসল এই ভাতৃবৎসল একে ক্ষত্রিয় স্বভাব স্বাভাবিকভাবেই যুদ্ধ করা প্রতিবাদ করা ক্ষত্রিয় স্বভাব তাই তিনি গেছেন পরে এইসব কথাগুলো পরে বোঝানো হবে তাকে এইবারে যুদ্ধ করতে করতে কি হলো বহুত মারামারি হলো মারা গেল অনেক আর যখন ধুব মহারাজ সম্মুখে এই রকমের মায়া আবির্ভূত হলো তখন হরিস্মৃতি সর্ব বিমোদ বিপদ বিমোক্ষণম তখন তাকে স্মরণ করিয়ে দেয়া হলো স্মরণে এলো যে ভগবানের স্মরণ হলেই সমস্ত এই সব কেটে যাবে তাই হলো তখন পরে দেখে গেল মনু মহারাজ চলে এলেন ওপর থেকে তাকে বোঝাবার জন্য নাতিকে বললেন বাবা এই জগতে কে কাকে মারে বলো তো যুদ্ধস্থলে আগমন করে মনু বোঝাতে আরম্ভ করলেন তুমি যে ক্রোধ বশবর্তী হয়ে এই সকল নিরপরাধ গুজ্জককে তুমি নিহত করলে এরা নিষ্পাপ এতে তোমার তো কোদের কোনো প্রয়োজন ছিল না তুমি তো ভগবানকে লাভ করেছো ক্ষত্রিয় স্বভাবশত তুমি এটা কি করলে এটা না আসমাত কুলোচিতম তো কর্মইর তৎ সদ্বিগর্হিতম সাধুদের এটা তো শোভা পায় না আর আমাদের কুলেতে তুমি জন্মেছ কুলের কত শোভা সেখানে তুমি ভুল করলে তুমি এইভাবে তাকে বোঝালেন নায়ম মার্গো হি সাধুনাম ঋষি কেশানুমাম বর্তিনাম যারা ঋষিকেশের চরণকে আরাধনা করেছে তার চরণকে অনুবর্তন করেছে তারা তো এরকম ভুল করা উচিত নয় এই করে তাকে বদান আমি জানি তুমি ভাতৃবৎসল এই জন্যে ভাইয়ের শোকে কাতর হয়ে এই ভুলগুলো করলে যাই হোক এগুলো হলো এইভাবে তাকে বোঝালেন তবে বুঝিয়ে সেই ঝগড়া মিটমাট হলো আর গুজ্জকের যে প্রধান যিনি কুবের তাকে দর্শন দিয়ে তাকে আশীর্বাদ করলেন কোনো অসুবিধে নেই এইভাবে ঝগড়াঝাঁটি সমস্ত মিটমাট হয়ে গেল পরবর্তী সময় আমরা দেখলাম যে ধ্রুব মহারাজকে রাজ্য সিং কেন ভাই তো মারাই গেছে আর এই ভাইয়ের অন্বেষণের জন্য তার মা অর্থাৎ সুরুচি জঙ্গলে চলে গেছেন তার ছেলেকে অন্বেষণ করতে করতে সেখানে দাবাগ্নিতে জ্বলে তিনি মরে গেছেন এর ফলেতে রাজ্য সিংহাসনে বসবার মতো একমাত্র ধুব মহারাজ আছেন উত্তানপাত উপযুক্ত বয়সে তাকে অভিষেক করে তিনি চলে গেলেন বানপ্রস্থ নিয়ে চলে গেলেন ধুব মহারাজের দীর্ঘকাল যাবৎ রাজ্য সিংহাসন পরিচালনা করা আদি সব কিছু হলো আর ঠিক সময় মতো ধ্রুব মহারাজ কী করলেন বিষ্ণুচরণ প্রাপ্তি করলেন ধ্রুবপথ প্রাপ্তি হলেন ধ্রুব মহারাজ দেখলেন বিমান এসে গেছে বিমান এসে ধ্রুব মহারাজকে ইঙ্গিত করেছেন চলো বিমান এসে গেছে ধ্রুব মহারাজ বললেন আমি তো একা যাব না আমার মাকে নিয়ে যাব বললে মায়ের চিন্তা নেই মা তোমার ভজন করেছেন প্রচুর পূর্বে সুনীতি তিনি বিমানে আগেই বসে রয়েছেন একথা বলাতে ধ্রুব মহারাজ এবার বিমানেতে আরোহণ করতে যাচ্ছেন মা আগে থেকেই বসে রয়েছে মাকে আগে নিয়েছেন বিষ্ণুদূতরা তারপর ধ্রুব মহারাজকে নিয়ে এবার ধ্রুবপদ সেখানে চলে যাবেন সেই সময় যাওয়ার সময় এক বিভৎস রূপ ভয়ঙ্কর একবারে রাক্ষসের মতো সম্মুখে এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে এই কোথায় যাবে আমাকে অতিক্রম করে বলছে তুমি কে আমার নাম হলো মৃত্যু আমাকে অতিক্রম করে কেউ কোনোদিন যেতে পারে না দু মহারাজ বললেন তাই নাকি তোমাকে অতিক্রম করে কেউ যেতে পারে এদিকে এসো বলে মৃত্যুর মুখে পা রাখ মৃত্যুর মাথায় পা রাখলেন পা দিয়ে আর একটা পা বিমানের উপর রাখলেন এবার উঠে চলে গেল মৃত্যু কিছু করতে পারল না দায় গৌর হরিবোল জয় ধু মহারাজ কি জয় এইভাবে ধু মহারাজ এই চতুর্ভুজ বিষ্ণুর যে সারূপ্য প্রাপ্ত হয়েছে নারায়ণের তারা এসে ধ্রুব মহারাজকে নিয়ে চলে গেল ধ্রুব মহারাজের এবার বংশেতে উৎকল আদি সমস্ত পুত্র জন্মগ্রহণ করেছেন সেই ধ্রুব মহারাজের বংশেতে অঙ্গরাজ বলে একজন রাজা হয়েছেন এইভাবে অঙ্গ মহারাজ তিনি রাজ্য রাজধানী শাসন করেন এবং তিনি অত্যন্ত ভক্তিমান এমনভাবে তিনি রাজ্য শাসন করেন তাতে প্রজারা কোনো অসন্তুষ্ট হয় অপূর্ব তার প্রতি খুশি কিন্তু এ অঙ্গরাজ দেখলেন তার যে একটা ছেলে জন্মেছে সেই ছেলেটা অত্যন্ত বদমাস ছেলেটা কোনো কথা শোনে না ছেলেটা কোনো কথা শোনে না ছেলে ছেলেটা এমন বলছেন পিতা প্রবজ্জা অবলম্বন করলে ধুবের পুত্র উৎকল সর্বমত আছে তারপর হয়ে গেল এইভাবে এই আমাদের এই যে এখানে যে অঙ্গ প্রবজ্জা গ্রহণ করলেন কেন বলছে এখানে তার ছেলে তার কথা শোনে না যত বোঝানো হয় কোনো কথাই শোনে না বিভিন্ন প্রজাগণের যে বাচ্চা বাচ্চা ছেলে সেইগুলোকে হত্যা করে মারে জলে ফেলে দেয় প্রতিমধ্যে বিচরণকালে বালকগণ তাকে জড়ো অন্ধ বধির উন্মত্ত হ্যাঁ এইভাবে তিনি তিনি আস্তে আস্তে চলে গেলেন কোথায় চলে গেলেন সেখানে তার এবার যে পুত্রগণ ছিলেন তার সমস্যা আলোচনা করা হয়েছে অঙ্গরাজের পত্নী সুনিথা সর্বভূতের ভয়াবহ বেন নামক এক পুত্র প্রসব করেন সে বেনের অত্যাচারে রাজা কোনোরকমভাবে আর রাজ্যে থাকতে পারলেন না অতিষ্ঠ হয়ে চলে গেলেন পুত্রের জন্য আমি চেষ্টা করলাম পুত্র লাভ হলো কিন্তু কি লাভ হলো সমস্ত জগৎকে জ্বালিয়ে মারছে কিছুতেই সে মানে না শেষকালে তিনি কি করলেন এই অরাজক রাজত্বে তিনি কি বললেন থেকে আর লাভ নেই তিনি চলে গেলেন জঙ্গলে তার ফলে বেন আরও অরাজক হয়ে পড়লেন অত্যাচারী হয়ে পড়লেন কেন এবার তার হাতে সব কিছু প্রজারা তাকে বোঝালেন মুনিগণ তাকে ভালো করে বোঝালেন দেখুন প্রজাগণ আপনাকে করদান করেন আপনাকে শ্রদ্ধা করেন আপনি রাজা আপনি এরম অত্যাচার করলে হবে না উল্টে তাদেরকে গালাগাল দেন অত্যাচার করেন ঋষি মুনিগণ তাকে বোঝাতে গেলেন বলে দেখো তাকে উল্টে বললেন এই কাকে পূজা করো তোমরা তোমরা কার পূজা করো দেশের রাজাই হলো ঠাকুর তাকে পুজো করতে হবে কাল থেকে সব পূজা বন্ধ সমস্ত যাগ পূজা সব নিজের শাসন বলে সব বন্ধ করে দিন অত্যাচারী বেনরাজ তার ফলে ঋষিমণিরা অত্যন্ত অসন্তুষ্ট হলে এই কী কথা নিজে যা করছে করু এরকম আবার ভগবানের ভজন যজ্ঞ সব বন্ধ করে দেবে ঋষিমুনিরা বললেন চলো আমরা সব একত্রে যাই গিয়ে তাকে শেষ বোঝাবার জন্য চেষ্টা করি ঋষিমুনিগণ সব একসঙ্গে গেলেন তেজস্বী সব মুনি তারা গিয়ে বিন রাজাকে বললেন রাজন আপনার উপর সমস্ত দেশ নির্ভর করছে আপনি যদি এ ধরনের আচরণ করেন তাহলে প্রজারা কোথায় যাবে উল্টে আরও যা তা শাসন করছে ভগবানের ভজন নিষেধ করে দিচ্ছে যা তা বলছে তখন সেই মনিঋষিরা কী করলেন রেগে গিয়ে কি করলেন নিজের তেজেতে সে বেনকে অভিশাপ দিয়ে ভস্য করে দিলেন নিজের তেজের আগুনে বেনকে সঙ্গে সঙ্গে তবে রে আগুনে পুড়িয়ে একবার ভস্মীভূত হয়ে দেম কালো হয়ে যেমন পুড়ে গেলে কালো হয়ে পড়ে যায় বেন পড়ে গেল বেন পড়ে যাওয়ার পরে বেনের মা কাঁদতে থাকলো সুনীথি এবার ঋষিরা একটা মন্ত্রণা করলেন ধরে দেশে তো এখন রাজা নেই কি করা যায় বেনের মা কি করলেন বেনের শরীরটাকে ঔষধির মধ্যে ঔষধির মধ্যে ভিজিয়ে রেখে দিলেন ছেলের প্রতি একটা ছেলেকে আবার শ্মশানে নিয়ে গিয়ে কিছু করলেন না এটাকে ঔষধির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছেন ছেলে তো মরে গেছে অর্ধ পোড়া মানে অর্ধ পোড়া একবারে ছাই হয়ে যায় ঋষিগণ বললেন ঠিক আছে এক কাজ করো অরাজক দেশ এখানে এবার এই বেনকে ঔষধি থেকে বার করে তার মন্থন করতে আরম্ভ করলেন মন্থন করতে আরম্ভ করলেন মন্থন করার ফলেতে প্রথমে কি হলো নিষাদ অত্যন্ত বিভৎস দেখতে একটা রাক্ষসের মতো দেখতে একটা এ উৎপন্ন হলো উৎপন্ন হওয়ার ফলেতে তারা দুঃখিত হয়ে বললেন এ আবার কি উৎপন্ন হলো এ তো আরও বিপদ সে উৎপন্ন হয়ে বলছেন কি চাই কি করব এরমভাবে ভাষা বলছেন গলাও দেয় কোনো কিছু নেই তুমি বসো বসে থাকো কিচ্ছু করতে হবে না বলে তাকে শাসন করে সরিয়ে দিলেন পরে কি হলো পরে বেনের আবার বাহু মন্থন করা হলো মন্থন করার ফলেতে সেখান থেকে পৃথু মহারাজ এবং অর্চি এবার তারা উৎপন্ন হলেন অনেকের এসব কথা অনুভবের বিষয় হবে না আমি জানি ব্রহ্মার যখন প্রথম সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টিতে প্রথমে কি বলেছিলাম মানব সৃষ্টি ছিল তামসিক সৃষ্টি রাজসিক নানা রকম সৃষ্টি ছিল পরবর্তীকালে মৈথুনের দ্বারাই সৃষ্টি হয়েছে এসব কথা লোকে জানে না এখানে এই যে সৃষ্টির কথা এটাও অবাকের কোনো কিছু নেই যখন অগ্নি থেকে দ্রৌপদী উঠছেন অগ্নি থেকে পুত্রের উৎপন্ন হচ্ছে তখন এখানে অবাকের কি আছে মানুষ তার নিজের যতটুকু ক্ষমতা যতটুকু বিচার বুদ্ধি ততটুকুর মধ্যেই সে চিন্তা করতে তার বাইরে কিছু হতে পারে সে মাথায় আনতে পারে না এইভাবে দেখা গেল সেখানে উৎপন্ন হলেন কে আমাদের পৃথু মহারাজ উৎপত্তি হলেন বাহু মন্থন করে উড়ু মন্থন করে ও হয়েছিল বাহু মন্থন করে অর্চি এবং এবং পৃথু মহারাজ উৎপন্ন হলেন ছিল পৃথু মহারাজ ভগবানের অংশ তার চিহ্ন আছে হাতে পায়ে তিনি সাক্ষাৎ ভগবানেরই শক্তাবেশ নিয়ে এসছেন তিনি আর অর্চি হচ্ছে লক্ষ্মীর অংশ তাহলে এবার তিনি যখন আবির্ভাব হলেন ভূষণ স্বরূপা বরাং বরাঙ্গনা দেবী ইনি অর্চি নামে বিখ্যাত পৃথু মহারাজ হলেন মহাযশা পৃথু নামে বিখ্যাত রাজ চক্রবর্তী হলেন তিনি রাজ সিংহাসনে তাকে বসানো হলো আর সঙ্গে সঙ্গে সমস্ত মনিঋষিরা স্তব করতে আরম্ভ করলেন এখানে আমাদের সেটাকে বলা হয়েছে পৃথু মহারাজের প্রতি ঋষি মুনিগণের এইসব স্তব পৃথু মহারাজ বিরক্ত হয়ে বললেন অবাক হয়ে বলছেন আপনারা কাকে স্তব করছেন কেন আপনাকে আমি তো সবে আবির্ভাব হলাম আমার গুণাবলী তো আপনারা জানেন না তাই যে অব্যক্ত গুণাবলী তার আবার আপনারা কি স্তুতি করছেন তখন ঋষিমুনিরা বললেন প্রভু আপনি সাক্ষাৎ ভগবান আমরা জানি আমরা জানি আপনার করব আপনার যশ বিস্তৃত হবে আমরা সবই জানি সেই জন্য আপনাকে স্তপ করছি এইভাবে বলে তা স্তপ করতে আরম্ভ করলেন পৃথুস্তব হলো মৈত্রীয় বলছেন এইসব আলোচনা হলো পিতু মহারাজ এবার রাজ্য সিংহাসনে বসে প্রজা পালনের জন্য প্রজাদের সুখী করবার জন্য দেখলেন বেনের অত্যাচারে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে পৃথি মহারাজ এবার এই পৃথিবীটাকে সমতল করেছিলেন পিতু মহারাজ করে তাদের অন্য সংস্থান আদি এই পৃথিবীতে সবার যেন কোনো সুবিধা হয় বিভিন্ন রুজি রোজগারের ব্যবস্থা আদি সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন পৃথিমহারা রথ চালিয়ে বিভিন্ন সমতল করেছিলেন এই ভূমিকে করে চাষের যোগ্য করেছিলেন আর ইতিমধ্যে পৃথিবী দেবী অত্যন্ত অসন্তুষ্টা হয়ে পৃথিবীতে যে সমস্ত শস্য আদি অর্পণ করতেন তিনি অনেক দুঃখ পেয়ে তিনি বন্ধ করে দিয়েছেন প্রজারা এসে তার কাছে অভিযোগ করাতে পৃথু মহারাজ বললেন পৃথিবী দেবীকে শাসন করলেন পৃথিবী দেবীকে বদের জন্য তীর তুললেন পৃথিবী দেবী কাতর হয়ে বললেন আপনি সাক্ষাৎ ভগবান আমি আপনার আশ্রিতা আমাকে আপনি বান মারবেন কী ব্যাপারটা কি বলে তুমি তাহলে এরকম ব্যবহার কেন করছো বলে আমি কি করব এখানে যজ্ঞের অভাব সৎলোকের অভাব সমস্ত জগতে অরাজকতা চলছে আমাকে কষ্ট দিচ্ছে এই জন্য আমি এরকম বলে না এই বলা বললে চলবে না পৃথিবীদেবী বললেন ঠিক আছে প্রভু আপনার কথা মতো আমি রাজি হলাম যা কিছু আমি সব লুকিয়ে ফেলেছিলাম সব প্রকাশিত করব কিন্তু আপনাকে দহন করতে হবে আমাকে ওই জন্য পৃথিবী দেখবেন গৌমাতার একটা রূপ আছে পৃথিবীর একটা গৌমাতার রূপ আছে পৃথিবী দেবী বললেন আপনাকে দহন করতে হবে যেমন যেমন দহন করবেন আমি সব দিয়ে দেব এইভাবে এইভাবে পৃথিবী দেবীকে দহন করেছিলেন পৃথু মহারাজ পৃথু মহারাজ দহন করে সেখান থেকে সমস্ত কিছু যা যা জীবনযাত্রায় আমাদের লাগে সমস্ত কিছু তিনি কি করেছেন এই জগৎকে উপহার দিয়ে দিয়েছিলেন দহন করার ফলেতে যার যা অন্ন সেটা পেল অন্নহীন হয়ে গেছিল পৃথিবী যদি ছাগলকে বলা হয় তোমার অন্ন কি ছাগল কি বলবে ছাগলের ঘাসটাই আমার অন্ন অনেকেই অনেকে এই কথাটার মানে বুঝলেন না এই আবার কি কথা অন্য মানে তো আমরা চাল জানি রান্না করে খাই অন্য মানে চাল নয় অন্য মানে তো আমরা নাম দিয়েছি অন্য মানে ভাত কিন্তু শাস্ত্রীয় বিচারে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে অন্নময় শরীর মনোময় শরীর প্রাণময় শরীর অনেক ব্যাপার আছে এটা কাকে বলা যাবে সব একসঙ্গে এসে গেলে তো হয়ে গেল এ বর্ণনা বন্ধ হয়ে থাকবে আর এগোবে না চতুর্থ সন্ধি পড়ে থাকবে অন্নময় শরীর প্রাণময় শরীর মনোময় শরীর ইত্যাদি আছে এই অন্নময় শরীর হলো যে বস্তু আস্বাদন করে আমি প্রাণ শক্তি লাভ করব আমার প্রাণটাকে ধারণ করব সেটা যার পক্ষে যেটা আহার সেটাই তার অন্ন ছাগলে ঘাস খায় ঘোড়ায় ঘাস খায় ঘোড়ার পক্ষে ঘোড়ার পক্ষে সেটা হলো অন্ন গোমাতা ঘাস খায় সমস্ত আর বাঘ সিংহ আদি কি রক্ত মাংস খায় ওটা তাদের পক্ষে অন্ন হলো বোঝা গেল কি বললাম ওটা অন্ন যেটা যে খেয়ে শরীরটাকে ধারণ করবে সেটা তার পক্ষে অন্ন বৃন্দাবনে একটা ডাক্তার একটা ডাক্তারের কাছে বাঙালি ডাক্তারের কাছে একজন সাধু গেছেন বাঙালি সাধু বাঙালি ডাক্তার সে সাধুটা বাঙালি নয় স্বর্ণ সে ওখানে গেছেন সে বলছেন এ বাবা অন্ন খাবে না রুটি খাবে এসব বলেছে সে এসে গুরুদেবের বাচ্চা ছেলে সে এসে বলছে বাবা আসতে গুরুদেবকে বলছি গুরুদেব ক্যা রুটি ক্যা অন্ন নেই হ্যাঁ রুটি কি অন্ন নেই আমাকে ডাক্তার এরম বলছে অন্ন খাবে না রুটি খাবে তার গুরুদেব হেসে বলছে ওরা বাঙালি এরম বলে অন্য তাতে অন্য মানে হলো এই ভাব এইভাবে পৃথিবীকে দহন করে পৃথু মহারাজ অপূর্ব সমস্ত দহন করলেন দহনের সময় এক এক সময় এক একটা পাত্র গ্রহণ করলেন যেমন গীতারূপ অমৃত দহন করার সময় পার্থ বৎস হ্যাঁ তাই তো সুধীর ভক্তা শ্রোতারা যারা আছেন এরা হচ্ছে স্যার নেবেন দুগ্ধ হচ্ছে গীতামৃত আর দহন কর্তা হলেন গোপাল নন্দন কৃষ্ণ তাই তো ঠিক ওই দর্শনটাকে আপনারা যদি বিচার করেন তাহলে এখানে দেখবেন বিভিন্ন এক একটা পাত্র নিচ্ছেন সেই পাত্রকে নিয়ে বিভিন্ন রকমভাবে তিনি দহন কর্য চালিয়ে যাচ্ছেন আর পৃথিবী দহনের ফলে সব কিছুই দিলেন এইভাবে পৃথিবী সব কিছু দান করলেন একটা পৃথিবীতে যা যা কিছু দরকার সবই আমাদের প্রাপ্ত হয়ে গেল পিতু মহারাজ এবার যজ্ঞের আয়োজন করলেন অশ্বমের যজ্ঞ পিতু মহারাজ চিন্তা করলেন আমি একশোটা অশ্বমের যজ্ঞ করব আর তিনি তো স্বয়ং পিথু মহারাজ ভগবানেরই অংশ তার পক্ষে এটা বিচিত্র কিছু নয় একশোটা আমি অশ্বমের যজ্ঞ করব খুব যজ্ঞ করতে লাগলেন প্রতিযোগ্যতে দান দক্ষিণা সারা পৃথিবীতে আনন্দে চেয়ে গেল শত শত যোগ্য হচ্ছে এ পৃথিবীর বুকে যতদূর যত এখন বর্তমান যুগে যেটা যোগ্য সেটা হচ্ছে নাম যোগ্য যতই পৃথিবীর যুগে শুদ্ধ গুরু বৈষ্ণব বিচার বিচরণ করবেন তা তত পৃথিবীর আনন্দ হবে যেখানে যেখানে শুদ্ধ হরিকথা হবেন সংকীর্তন হবে সাধুরা নৃত্য করবেন সমস্ত লোক জড় বিষয় থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে অগ্রসর হন পৃথিবী তত আনন্দে নাচবে যত পৃথিবী থেকে মহাপুরুষরা চলে যাবেন পৃথিবী চোখের জল ফেলবেন যেমন হরিদাস ঠাকুর চলে যাওয়ার ফলে শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহকে কোলে নিয়ে ক্রন্দন করেছেন নৃত্য করেছিলেন এবং অজরে কেঁদেছিলেন এবং সমুদ্রের জলেতে সেই হরিদাস ঠাকুরের শরীরকে স্নান করিয়ে আঙুল তুলে বলেছেন সমুদ্র তুমি আজ পরম প্রবৃত্ত হলে হরিদাসকে হরিদাসের চরণের জল তোমার মধ্যে গেল মহাপ্রভু এইসব ভক্ত কি বস্তু এটা দেখিয়েছিলেন তারপরে তো এসব আলোচনা করে বলেছিলেন হরিদাস ঠাকুর ছিল এ পৃথিবীতে এ অবনীর ভূষণ মহাপ্রভু বলছেন হরিদাস ছিল এ পৃথিবীর শিরোমণি একটা মণি মাথার মধ্যে মণি থাকে এরকম হরিদাস বিহনে পৃথিবী হইল মণিশূন্য তাই তো মণিশূন্যা হলেন তারে মণি চলে গেল পৃথিবীর পৃথিবীর কষ্ট হলো পৃথিবী কাঁদেন যখন এক এক মহাপুরুষ চলে যান জগতের লোকের আনন্দ হয় কেন থাকলে পরে সব বলবেন স্বাস্থ্যের কথাগুলো বলবেন চোখে আঙুল দিয়ে দেখাবেন আমাদের এমন একটা বদভ্যাস হয়ে গেছে যে যত আমাদের ফাঁকা প্রশংসা করবে তত আমাদের আনন্দ লাগে এখন হয়ে গেছে এমন ফাঁকা প্রশংসা শুনবার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি যে গুণাবলী আদৌ আমার মধ্যে নেই সেই প্রশংসা লোকে করলে লোকে করলে আমার আনন্দ হয় আর যদি কোনো সাধু আমার চোখে আঙুলি দেখে তোমরা এরকম পথে চলছো তখন রাগ হয় শাস্ত্র বিচার করে বলছেন বহু সৌভাগ্যক্রমে বহু সৌভাগ্যক্রমে কোনো ব্যক্তির এরকম শুভ বুদ্ধি হয় তিনি আমাকে ভুলটা দেখিয়ে দিলেন কত উপকার করলেন আহা আমি তো আজকে নিঃশেষ হয়ে যেতাম আমি তো ভগবানকে প্রাপ্তি হতে পারতাম না আজকে আমার মঙ্গল হলো এরকম কথা তিনি দ্বার্থহীনভাবে জানালেন বলেই তো আজকে আমি ভগবানের কাছে যেতে পারলাম যেটা তুলসীদাস মহারাজ বলেছিলেন তুলসীদাস মহারাজকে একজন এসে বলছেন আপনার ইয়ে ব্যক্তির নিন্দা করেন আপনার বলে ওনাকে নিয়ে আসবেন আমার ভজনের কুঠিরের পাশে ওনাকে আমি ভক্ষা করে একটা কুঠির বানিয়ে দেবো বলে আপনার নিন্দা করে আপনি ভালো করে শুনুন কথাটা কি বলছি বলে ওই জন্যই তো আমি বলছি নিন্দা করে বলেই বলছি আপনি তাকে নিয়ে আসবেন আমার ভোজন কুটিরের পাশে তাকে আমি রেখে দেবো আচ্ছা দিন রাত আমার দোষ দেখবে গালাগাল দেবে সাধু তো দোষ হয় না কিন্তু তবুও দোষ দেখে আজকে আমাদের আনন্দ হওয়ার কথা এরকম একটা বাজারের মতো জায়গা সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর এরকম দৃঢ় কথাগুলো আলোচনা হতো সবাই নৃত্য করার কথা একযোগে কাপড় উড়িয়ে যে এরকম একটা মার্কেট এরিয়া এরকম কথা আলোচনা হচ্ছে যারা শুভ বুদ্ধি হবে তারা বলবে এরকম একটা যে এরকম কথা আলোচনা হচ্ছে তো অতি আনন্দের ব্যাপার আমাদের যে কোনো জায়গায় যত গৌরাঙ্গের দর্শন আলোচনা হবে পৃথিবীর বুকে ততই তো আনন্দের কথা সেখানে তো বিদ্বেষের কোনো প্রশ্ন থাকতে পারে না আমি তো অবাক হয়ে যাই কি করে হয় আনন্দের সঙ্গে নৃত্য করবে আরো ভালো হলো তিনি তো দীক্ষা দেন না তিনি গৌরাঙ্গ গৌর গৌর দর্শনের কথা বলে যাচ্ছেন তাহলে তারা গৌরী মঠে প্রবিষ্ট হবে গৌরী মঠে আরও লোক বাড়বে গৌরী মঠে তোমরা আছো নাকি আমি আছি আসো তো তোমাদের যাদের ক্ষমতা আছে তারা চিৎকার করে এসো আমার সামনে এবার প্রমাণ করো তোমরা গৌরী মঠে না আমি গৌরী মঠে এখানে কোনো স্পর্ধার কোনো স্থান নেই কোনো কিছু এর মধ্যে কোনো দরকার নেই খালি আসো এবং সালগ্রাম ছৌ এবং ভাগবত ছৌ এবং বুড়ে বলো এখানে আসো পেছন থেকে এসব কথা বলে লাভ নেই সামনে আসো কতগুলো লোকের তোমরা অমঙ্গল করছো হরিকথা শুনতে দিচ্ছ না তার ফলে তোমাদের কি গতি হল আমার তো আপন পর বলে কেউ নেই তোমরা আমার নিজজন আপনজন আমার সবাই আপনজন কেউ আমার পর নয় আমার আপন পর বুদ্ধি তো নাই কতখানি অমঙ্গলের পথে পা বাড়ালো আর সবচেয়ে বড় কথা যারা বুদ্ধিমান ব্যক্তি সমাজে তারা বুঝে গেল তাদের স্বরূপটা জেনে গেল সবচেয়ে বড় লজ্জার ব্যাপার তারা জেনে গেল যে কি এ তো হতে পারে না নিজের পরিচয় নিজে দিয়ে দিলে লাভ কিছু হল না পিতু মহারাজ যখন শত যোগ্য অশ্বমের যোগ্য করবেন বলে স্থির করে যখন যোগ্য আরম্ভ করলেন তখন সেখানে বিভিন্ন রকম বাধাবিঘ্ন সৃষ্টি হতে থাকলো বিশেষ করে দেবতারা এই দেবতাদের মধ্যে বিশেষভাবে ইন্দ্র মহারাজ কেন তিনি একমাত্র শতক্রতু তার নাম হলো কি শতক্রতু একশোটা যজ্ঞ করেছেন একমাত্র কে এই যজ্ঞ কোন যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করেছেন কে ইন্দ্র মহারাজ রামচন্দ্র করেছিলেন করেছিলেন কিন্তু শতযজ্ঞ করেন শত অশ্বমের যজ্ঞ একমাত্র ইন্দ্র মহারাজ করেছিলেন এই শত শত এই যে অশ্বমের যজ্ঞ এই যে রেকর্ডটা এটা ব্রেক হয়ে যেতে পারে এই ভয়েতে ইন্দ্র মহারাজ অত্যন্ত চিন্তিত দেখুন প্রতিষ্ঠা কীরকম প্রতিষ্ঠা কাকে বলে প্রতিষ্ঠার জন্য মানুষ নিজের সম্প্রদায়টাকে ধ্বংস করে দিচ্ছে আমি ভাগবতটাকে সামনে নিয়ে বলছি একটা বাজে কথা নয় পুরো আমাদের গৌরী সম্প্রদায়ের যে মহিমা সারা পৃথিবীতে ওপরে আমার মতো অপদার্থ জঞ্জাল ব্যক্তি সমস্ত এই সব মহিমাগুলোকে নষ্ট করার চেষ্টা করে গৌরীয় মঠের ওপরে কিছু নাই কেউ প্রমাণ করতে পারবে না চোদ্দ ভুবনে গৌরীয় মঠের ওপরে আর কিছু নাই সেই গৌরীয় মঠের অর্থ হল হরিনাম সংকীর্তন শুদ্ধ হরিকথা শুদ্ধ আচরণ সেই গৌরী মঠ কোনো ইটপাথরের কোনো সংস্থান নয় যে ইটপাথরের সংস্থানে আমি থেকে আমি বোধ করি আমি গৌরী মঠে আছি সেটা গৌরী মঠ আদৌই নয় তারা গৌরী মঠের বাইরে রয়েছেন গৌরী মঠ দিব্য সংকীর্তনের একটা প্রাঙ্গণ যেটা তোমার অদৃশ্যভাবে এখানে প্রকটিত হয়েছেন যারা বাস্তবিক ভজন করেন তারা এটা উপলব্ধি করবেন হারে হারে অনুভব করবেন যে গৌরীয় মঠ আজকে এখানে আবির্ভাব হয়েছেন যেখানে পৌপাত বলেছেন আমি সমস্ত জীবের হৃদয়তে গৌরীয় মঠ স্থাপন করতে চাই সেখানে আপনাদের সবার আনন্দিত হওয়া দরকার এরকম একটা পচা জায়গা মার্কেট এখানে গৌরীয় মঠের কথা আলোচিত হচ্ছে গৌরীয় মঠের কথা সুদূর্লভ একে বলে কপাল পোড়া পোড়া কপাল হলে এরকমই বুদ্ধি খারাপ হয়